عليه اياتنا ولى مستكبرا كان لم يسمعها كان في اذنيه وقرا فبشره بعذاب اليم যখন উহার নিকট আমার আয়াত আবৃত্তি করা হয় তখন সে দম্ভ ভরে মুখ ফিরাইয়া নেয় যেন সে ইহা শুনিতে পায় নাই যেন উহার কর্ণ দুইটি বধির অতএব উহাদেরকে মর্মন্তুর শাস্তির সংবাদ দাও ان الذين امنوا وعملوا الصالحات لهم جنات النعيم যাহারা ইমান আনে ও সৎকর্ম করে তাহাদের জন্য আছে সুখদ কানন خالدين فيها وعد الله حقا وهو العزيز الحكيم সেখানে তাহারা স্থায়ী হইবে আল্লাহর প্রতিশ্রুতি সত্য তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় خلق السماوات بغير عمد ترونها والقى في الارض رواسي ان تميد بكم وبث فيها من كل دابه وانزلنا من السماء ماء فانبتنا فيها من كل زوج كريم তিনি আকাশ মণ্ডলী নির্মাণ করিয়াছেন স্তম্ভ ব্যতীত তোমরা ইহা দেখিতেছ তিনি পৃথিবীতে স্থাপন করিয়াছেন পর্বতমালা যাহাতে ইহা তোমাদেরকে লইয়া ঢলিয়া না পড়ে এবং ইহাতে ছড়াইয়া দিয়াছেন সর্বপ্রকার জীবজন্তু এবং আমি আকাশ হইতে বাড়ি বর্ষণ করিয়া ইহাতে উদ্গত করি সর্বপ্রকার কল্যাণকর উদ্ভিদ هذا خلق الله فأروني ماذا خلق الذين من دونه بل الظالمون في ضلال مبين ইহা আল্লাহর সৃষ্টি তিনি ব্যতীত অন্যেরা কি সৃষ্টি করিয়াছে আমাকে দেখাও সীমা লঙ্ঘনকারীরা তো স্পষ্ট বিভ্রান্তিতে রইয়াছে ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد আমি তো লুকমানকে জ্ঞান দান করিয়াছিলাম এবং বলিয়াছিলাম যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তাহা করে নিজেরই জন্য এবং কেউ অকৃতজ্ঞ হইলে আল্লাহ তো অভাবমুক্ত প্রশংসা وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم স্মরণ করো যখন লুকমান উপদেশ ছলে তাহার পুত্রকে বলিয়াছিল হে বৎস আল্লাহর কোনো শরিক করিও না নিশ্চয়ই শির্ক চরম জুলুম ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير আমি তো মানুষকে তাহার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়াছি জননী সন্তানকে কষ্টের পর কষ্ট বরণ করিয়া গর্ভে ধারণ করে এবং তাহার দুধ ছাড়ানো হয় দুই বৎসরে সুতরাং আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও প্রত্যাবর্তন তো আমারই নিকট وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إليّ ثم إلي مرجعكم فأنبئكم بما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 প্রদর্শন করেন ইহাতে অবশ্যই নিদর্শন রইয়াছে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য وإذا غشيهم موج كالظلل دعوا الله مخلصين له الدين دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر فمنهم مقتصد وما يجحد بآياتنا যখন তরঙ্গ উহাদেরকে আচ্ছন্ন করে মেঘচ্ছায়ের মতো তখন উহারা আল্লাহকে ডাকে তাহার আনুগত্য বিশুদ্ধ চিত্ত হইয়া কিন্তু যখন তিনি উহাদেরকে উদ্ধার করিয়া স্থলে পৌঁছান তখন উহাদের কেহ কেহ সরল পথে থাকে কেবল বিশ্বাসঘাতক অকৃতজ্ঞ ব্যক্তি আমার নির্দেশনাবলী অস্বীকার করে يا ايها الناس اتقوا ربكم واخشوا يوما واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا ان وعد الله حق فلا تغرن تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো এবং ভয় করো সেই দিনের যখন